সুপ্রিয় শ্রোতা মণ্ডলী কেমন আছেন ভালো আছেন তো হয়তো বলবেন জাতির এই দুর্দিনে কি ভালো থাকা যায় সত্যি তো চারিদিকে যা অবস্থা কোথাও যুদ্ধ বিগ্রহ কোথাও প্রতিবাদ কোথাও বিদ্রোহ কোথাও বা হত্যা লুণ্ঠন আবার কোথাও অন্যায় আগ্রাসন এমনই এক বিপদসংকুল মুহূর্তে একজন সুস্থ বিবেকবান ব্যক্তি সত্যি স্থির থাকতে পারে না নির্বাক নিশ্চল ও নীরব নিস্তব্ধ হয়ে নিরালায় বসে থাকতে পারে না কখনো প্রতিবাদ প্রতিরোধের ঝড় তুলে জেগে উঠবে তার বিদ্রোহী মন বিপ্লবী অনলে জ্বলে ফুঁসে উঠবে তার রক্ত কণিকাগুলো আর রণাঙ্গন শিল্পী গোষ্ঠী তারা কি বসে আছে না তাদেরও কিন্তু একই দশা এক ঝাঁক কণ্ঠ সিপাহী নিয়ে জেগে উঠে তারা হুঙ্কার দিয়ে এই অসুস্থ ও অশ্লীল সংস্কৃতিতে ঘটাতে চায় ইসলামী বিপ্লব সরু তর্জন ঊর্ধ্বে তুলে হুঁশিয়ার করে দেয় পাষণ্ড জালিমদের জানিয়ে দেয় আকর্ষণ বিপ্লবের আহ্বান তাই এবার তাদের ছুটান্ত ধারাবাহিকতায় আরেকটি নতুন সংযোজন ভাঙনি ভাঙ্গনি এই নীল আকাশ মিষ্টি বাতাস সবুজ শ্যামল ভরা আকাশ ভরা তারার মেলা হাওয়ায় ভাসে পাখিরা এই নীল আকাশ মিষ্টি বাতাস সবুজ শ্যামল ধরা আকাশ ভরা তারার মেলা হাওয়ায় ভাসে পাখিরা বলো বলো বলো বলো কে সৃষ্টি করলো এসব সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে সবারি সাহারা এই নীল আকাশ মিষ্টি বাতাস সবুজ শ্যামল ধরা আকাশ ভরা তারার মেলা হাওয়ায় ভাসে পাখিরা শোনো ওই পাখির গাওয়া গান শোনো ওই নদীর কলতান শোনো ওই পাখির গাওয়া গান শোনো ওই নদীর কলতান দেখো শিশির হাসে ওই দূর বাঘাসে দেখো শিশির হাসে ওই দূর বাঘাসে যেন মুখ তারা ঘিরে আছে সবুজ পরা বল বল বল বল কে সৃষ্টি কল এস সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে সবারি সাহারা এই নীল আকাশ মিষ্টি বাতাস সবুজ শ্যামল ধরা আকাশ ভরা তারার মেলা হাওয়ায় ভাসে পাখিরা ওই পুষ্পে ভরা কানন যার সুরভিতে ভরে উঠে মন ওই পুষ্পে ভরা কানন যার সুরভিতে ভরে উঠে মন দেখো ফুলের উপর বসে আছে ভ্রমর দেখো ফুলের উপর বসে আছে ভ্রমর যেন ফুলে ফুলে খুঁজে ফিরে জীবন বিলাস বলো বলো বলো বলো কে সৃষ্টি করলো এসব সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে সবারই সারা এই নীল আকাশ মিষ্টি বাতাস সবুজ শ্যামল ধরা আকাশ ভরা তারার মেলা হাওয়ায় ভাসে পাখিরা তিনি রহিম রহমান তিনি গফুর মেহেরবান তিনি রহিম রহমান তিনি গফুর মেহেরবান তারি গুণ গান সদা কুল মনে তারি গুণ গানে সদা বেকুল মনে জেগে আছে হাজার প্রাণ আপন হারা এই নীল আকাশ মিষ্টি বাতাস সবুজ শ্যামলে ধরা আকাশ ভরা তারা মেলা হাওয়ায় ভাসে পাখিরা বলো বলো বলো বলো কে সৃষ্টি করলো এসব সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে সবারি সাহারা এই নীল আকাশ মিষ্টি বাতাস সবুজ শ্যামলে ধরা আকাশ ভরা তারার মেলা হাওয়ায় ভাসে পাখিরা হুম হুম হুম জাগো জাগো মুজাহিদ ভঙ্গ ভঙ্গ তবে এই তো সময় আমাদের জাগো জাগো মুজাহিদ ভাঙ্গো ভাঙ্গো তবে এই তো সময় আমাদের চলো চলো অজুবি জানো উঁচু করেছি দুটিতে আঘাত ভুবনে জাগো জাগো মুজাহিদ ভাঙ্গো ভাঙ্গো তবে এই তো সময় আমাদের চলো চলো অজুবি লড়া উঁচু করেছি দুটিতে আঘাত ভুবনে ঘুমাবে আর কত তুমি ওই দেখো বেলা ডুবি ডুবি ঘুমাবে আর কত তুমি ওই দেখো বেলা ডুবি ডুবি ঘুমাবে আর কত তুমি ওই দেখো বেলা ডুবি ডুবি মানজি এখনো দূরে মানজি এখনো দূরে ভাগো ভাগো ভাগনি জাগো জাগো মুজাহিদ ভাগো ভাগো তবনি নেই কো সময় আমাদের চলো চলো ওহবি উঁচু করে শীত আধার ভুবনে ওই দেখো গর্জে আকাশ শীতল তাহার আলো বাতাস ওই দেখো গর্জে আকাশ শীতল তাহার আলো বাতাস ওই দেখো গর্জে আকাশ শীতল তাহার আলো বাতাস কর্ণ ফাটা গর্জ কর্ণ ফাটা গর্জ ভয়ে কাপে চারিদিক জাগো জাগো মুজাহি ভাঙো ভাঙো কবলি এই তো সময় আমাদের চলো চলো অভি লড়া উঁচু করেছি রুটিতে আধার ভুবনে ওই শোনো কাঁদে মজলু কেড়ে নিল আহার ঘুম ওই শোনো কাঁদে মজলু কেড়ে নিল আহার ঘুম ওই শোনো কাঁদে মজলু কেড়ে নিল আহার ঘুম তৃষিত মাবন কাতরা তৃষিত মাবন কাতরা জাগো জাগো নির্ভীক জাগো জাগো মুজাহিদ ভাঙো ভাঙো তবনি এই সময় আমাদের চড় চড় ওহিদি লড়ো উঁচু করেছি টুটিতে আধার ভুবনে জাগো জাগো মুজাহিদ ভাঙো ভাঙো তবনি এই সময় আমাদের চলো চলো অহিদি লড়ো উঁচু করেছি টুটিতে আধার ভুবনে জানো জানো মুজাহিদ ভালো ভালো তবনি এই কো সময় আমাদের চলো চলো অহিদি লড়ো উঁচু করে শীত রুটিতে আধার ভুবনে ইমানের পথ সে যে কাটায় ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি ইমানের পথ সে যে কাটায় ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি তবু মোরা পেতে চাই তবু মোরা পেতে চাই তবু মোরা পেতে চাই গানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি কাটায় কাটায় ভরা এ পথে কানায় কানায় ভরা বিপদে কাটায় কাটায় ভরা এ পথে ভরা বিপদে ভরা ভরা বিপদে তবুও চলছে এ তবুও চলছে বুকে নিয়ে বর ইমানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি জীবনকে সুন্দর করতে নেমেছি মোরা দিয়ে পথে জীবনকে সুন্দর করতে নেমেছি মোরা দিয়ে পথে জীবনকে সুন্দর করতে নেমেছি মোরা দিয়ে পথে ফুলের মতো পুত যে জীবন ফুলের মতো পুত যে জীবন তারি মোরা সন্ধানী ইরানের পথ সে যে কাটায় ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি ইমানের পথ সে যে কাটায় ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি বোমার বিকট আওয়াজে বারুদের তেজ তেজ গন্ধে ঘুমার বিকট আওয়াজে বারুদের তেজ তেজ গন্ধে ঘুমার বিকট আওয়াজে বারুদের তেজ তেজ গন্ধে চলছে তো আমাদের জীবন চলছে তো আমাদের জীবন শয়ে হাজার জানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি তবু মোরা পেতে চাই তবু মোরা পেতে চাই তবু মোরা পেতে চাই শহীদ জিন্দেগানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি ইমানের পথ সে যে কাটাই ভরা জানি শহীদের পথ সে তো রক্ত ঝরা মানি আমি বিপ্লবী আমি দুর্বার আমি সংগ্রামী আমি নই ডোম্বা আমি এগিয়ে যাবই যাব টুটে জিঞ্জি রুখবে আমায় সে কোন পুঞ্জি আমি শুনব না আর খোদা দেবীর কোনো কথা আমি মানব না আর মানব না কোনো বাধা মানব না বাধা মানব না খোদা দ্রোহীর কথা শুনব না মন্দনা মধ মন্দনা খোদা দ্রোহীর কথা শুনব না খোদার পথে জীবন বিলাতে খোদার পথে জীবন বিলাতে যাবই যাব কিছু হব না মন্দনা মধ মন্দনা খোদা দ্রোহীর কথা শুনব না মন্দনা বাধা মানব খোদা খোদাদ্রোহীর কথা শুনবনা বাধায় ভরা পথ জেনেছি কষ্টের জ্ঞানীতাও মেনেছি বাধায় ভরা পথ জেনেছি কষ্টের জ্ঞানীতাও মেনেছি বিলিয়ে দিতে জন্মেছি যেথা জল জুলুম সে তো কিছু না বিলিয়ে দিতে জানি যথা জল জুলুম সে তো কিছু না মানব না বাধা মানব না খোদা দ্রোহীর কথা শুনব না মানব না বাধা মানব না খোদা দ্রোহীর কথা শুনব না খোদার পথে জীবন বিলাতে খোদার পথে জীবন বিলাতে যাবই যাব কিছু হব না মন্দ না পধ মন্দ না খোদা দ্রোহী কথা শুনব না মন্দ না পধ মন্দ না খোদা দ্রোহী কথা শুনব না সত্যমের পথে নেমেছি শক্তি সাহস বুক বেঁধেছি সত্যমের পথে নেমেছি শক্তি সাহস বুক বেঁধেছি আল্লাহ ছাড়া কেন ভয় করি না যতই আসুক ব্যথা যন্ত্রণা আল্লাহ ছাড়া কার ভয় করি না যতই আসুক ব্যথা যন্ত্রণা মানবনা নন্দনা মানবনা খোদাদ্রোহীর কথা শুনব না খোদার পথে জীবন বিলাতে খোদার পথে জীবন বিলাতে যাবে যাবে পিছু হব না মানব না বাধা মানব না কথা শুনব না জিহাদি তরিতে উঠেছি শক্ত হাতে হাল ধরেছি জিয়া তরিতে উঠেছি শক্ত হাতে হাল ধরেছি ঝড় আসুক আসুক তুফান তবু এ হাল মোরা ছাড়ব না ঝড় আসুক আসুক তুফান তবু এ হাল মোরা ছাড়ব না মানব না বাধা মানব খোদা খোদাদ্রোহীর কথা শুনব না মানব না বাধা মানব না খোদাদ্রোহীর কথা শুনব না খোদার পথে জীবন বিলাত খোদার পথে জীবন বিলাত যাবই যাব পিছু হবে না মানবো না বাধা মানবো না খোদাদ্রোহীর কথা শুনবো না মানবো না বাধা মানবো না খোদাদ্রোহীর কথা শুনবো না মানবো না বাধা মানবো না খোদাদ্রোহীর কথা শুনবো না চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল শঙ্কাহীন দুর্বার হয়ে চল চলবে চলবে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ শঙ্কাহীন দুর্বার হয়ে চল চলবে চলবে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল শঙ্কাহীন দুর্বার হয়ে চল ভয় কিরে তোর আল্লাহ সাথে ভয় কিরে তোর আল্লাহ সাথে ভক্তের আছে ইমানি বল চলবে চলবে চল চলে চলে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল সংখ্যাহীন দুর্বার হয়ে চল চলে চলে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল সংখ্যাহীন দুর্বার হয়ে চল গুমরে গুমরে কাঁদছে দেখোই নির্যাতিত জনতা এতিম শিশু পায় না দেখোই একটু স্নেহ মমতা গুমরে গুমরে কাঁদছে দেখোই নির্যাতিত জনতা এতিম শিশু পায় না দেখোই একটু স্নেহ মমতা ঘুমরে ঘুমরে কাছে দেখো নির্যাতিত জনতা এতিম শিশু পায় না দেখো স্নেহ মমতা তবু কেন সুখ বিলাসে ভরে আছে তোর এই মন তবু কেন সুখ বিলাসে ভরে আছে তোর এই মন অলস নিদে থাকিস নি আর জাল ইমানের আগুন জাল চলে চলে চল চলে চলে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ সংখ্যাহীন দুর্বার হয়ে যান চল না চল না সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল দুর্বার হয়ে চল দেখরেছে নিরপরাধ হচ্ছে মা বোন ধর্ষিতা তোর কি মা বোন নেই তাই তোর মনে নেই যে ব্যথা দেখেছে নিরপরাধ হচ্ছে মা বোন ধর্ষিতা তোর কি মা বোন নেই তাই তোর মনে নেই যে ব্যথা দেখেছে নিরপরাধ হচ্ছে মা বোন ধর্ষিতা তোর কি মা বোন নেই তাই তোর মনে নেই যে ব্যথা চল রে ছুটে ধরছে পেশাক্ত হাতে ও শির হাতল চল রে ছুটে ধরছে পেশাক্ত হাতে ও শির হাতল করলে দেরি শেষ হবে সব চল রে জলদি চল চল রে চল রে চল চল রে চল রে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল সংকাহীন বার হয়ে চল চল রে চল রে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল সংকাহীন বার হয়ে চল খোদার পথে রক্ত দিতে চাল ছুটে হুঙ্কার দিয়ে তোর খুনে ওই মানবতা উঠবে রে সজীব হয় খোদার পথে রক্ত দিতে চাল ছুটে হুঙ্কার দিয়ে তোর খুনে ওই মানবতা উঠবে রে সজীব হয় খোদার পথে রক্ত দিতে চাল ছুটে হুঙ্কার দিয়ে তোর খুনে ওই মানবতা উঠবে রে সজীব হয় নেই কোন ভয় সামনে চলবে আল্লাহ আছেন তোর সনে নেই কোন ভয় সামনে চলবে আল্লাহ আছেন তোর সনে কেন পিছিয়ে থাকবি পরে চল এগিয়ে চল চললে চললে চল চললে চললে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল শঙ্কাহীন দুর্বার হয়ে চল চললে চললে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল শঙ্কাহীন দুর্বার হয়ে চল ভয় কিরে তোর আল্লাহ সাথে ভয় কিরে তোর আল্লাহ সাথে ভক্তে আছে ইমানে বল চললে চললে চল চলবে চলবে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল সংখ্যাহীন দুর্বার হয়ে চল চলবে চলবে সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল সংখ্যাহীন দুর্বার হয়ে চল ভয় কি রে তোর আল্লাহ সাথে ভয় কি রে তোর আল্লাহ সাথে ভক্তে আছে ইমানি বল চলবে চলবে চল চলবে চলবে চল চলবে চলবে চল চলবে চলবে চল চলবে চলবে চল চলবে চলবে চল খুনের নদী বড় করে আমারি ভাইয়ের গুণে অশ্রুর দান ভেসে চলে আমারি বনে কন্দলে খুনের নদী বড় চলে আমারি ভাইয়ের খুনে অশ্রুর বান ভেসে চলে আমারি বনে কন্দলে আকাশ বাতাস ভারী দেখো নিষ্পাপ শিশুরই কান্নাতে আকাশ বাতাস ভারী দেখো নিষ্পাপ শিশুরই কান্নাতে উঠ চল ভাই চল চল যাই উঠ চল ভাই চল চল যাই চলো এ বারুদের বাঁচাতে খুনের নদী মরে চলে আমারি ভাইয়ের খুনে অশ্রুর বান দেশে চলে আমারি বনের ক্রন্দনে ওই দেখো মানুষগুলো বঞ্চিত ধরাতে নেই নীতি অধিকার ন্যায্য ইনসাফ হতে ওই দেখো মানুষগুলো বঞ্চিত ধরাতে নেই নীতি অধিকার ন্যায্য ইনসাফ হতে ফিরিয়ে দাউদের তো সেই অধিকার ফিরিয়ে দাউদের তো সেই অধিকার ওদেরই মুখে হাসি ফুটাতে খুনের নদী বয়ে চলে আমারি ভাইয়ের ঘুরে অশ্রুবার বান চলে আমারি মনে বন্ধরে বেদনা ভরা ওদের তপ্ত আসুতে ডুবে মরে মানবতা আজ অথই পানিতে বেদনা ভরা ওদের তপ্ত আসুতে ডুবে মরে মানবতা আজ অথই পানিতে তোল পাল দু হাতে জিহাদের তরিতে তোল পাল দু হাতে জিহাদের তরিতে চল ছুটে অবিরাম গতিতে খুবের নদী চলে আমারি ভাই খুনে অশ্রুর চলে আমারি বন্ধনে তুমি কি নগরে সুরি হামজা খালিদের দহে না কভু তোমায় বিপ্লবী খুনে তাদের তুমি কি নগরে সুরি হামজা খালিদের দহে না কভু তোমায় বিপ্লবী খুনে তাদের হও যদি তাদের সুরি রক্ত নদী দাও পারি যদি তাদের শরীর রক্ত নদী দাও পারি আন তবে মুক্তি এ ধরাতে খুনের নদী বয়ে চলে আমারি ভাই খুনে অশ্রুর বান চলে আমারি মনের বন্ধনে আকাশ বাতাস ভারি দেখো নিষ্পাপ শিশুর ওই কান্নাতে আকাশ বাতাস ভারী দেখো নিষ্পাপ শিশুরাই কান্নাতে উঠে চলো ভাই চলো চলো যাই উঠে চলো ভাই চলো চলো যাই চলো এবার ওদের বাঁচাতে খুনের নদী বয়ে চলে আমারই ভাইয়ের খুনে অশ্রুর বান ভেসে চলে আমারই বনের কন্দনে গুণের নদী বড় চলে আমারি ভাইয়ের খুনে অশ্রুর বান ভেসে চলে আমারি বুনের কন্দনে ঘুরের নদী বড় চলে আমারি ভাইয়ের খুনে অশ্রুর বান ভেসে চলে আমারি বুনের কন্দনে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 আমরাই যাই সে মাহাদির আমরাই ধরেছি রক্তিম কঞ্জর আমরাই যাই সে মাহাদির লস্কর আমরাই ধরেছি রক্তিম খঞ্জর আমরাই বদলি মক্কা বিজয়ী আমরাই বদলি মক্কা বিজয়ী আমরাই করেছি বিশ্বজয় আমরাই করেছি বিশ্বজয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হে ইবনে কাসিম জেগে ওঠো জিহাদি জজবা শানিত করো হে ইবনে কাসিম জেগে ওঠো জিহাদি জজবা শানিত করো তোমরাই তো জাগলে জালিমরা ভাগবে তোমরাই তো জাগলে জালিমরা ভাগবে ভেঙ্গে চলো ওই শক্ত প্রাচীর ভেঙ্গে চলো ওই শক্ত প্রাচীর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর الله أكبر الله أكبر الله أكبر হে বিল্লাদেন তুমি এগিয়ে চলো জিহাদি কাফেলা তৈরি করো হে মোল্লা উমর তুমি এগিয়ে চলো তালেবান বাহিনী তৈরি করো হে বিল্লাদেন তুমি এগিয়ে চলো জিহাদি কাফেলা তৈরি করো হে মোল্লা উমর তুমি এগিয়ে চলো তালেবান বাহিনী তৈরি করো তোমরাই তো জাগলে বুসেরা ভাগবে তোমরাই তো জাগলে দেয়ারা ভাগবে ভাগবে তোমরাই তো জাগলে ভুষেরা ভাগবে তোমরাই তো জাগলে দেয়ালা ভাগবে ভেঙ্গে চলো ওই কালো প্রসাদ ভেঙ্গে চলো ওই কালো প্রসাদ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर मोर भूखे आधा रात फूट लेती फूल मोर भूखे आधा रात फूट लेती फूल মরুর বুকে আধার রাতে ফুটল একটি ফুল উঠল জেগে বানর পশু জাগলো মানব কুল উঠল জেগে বানর পশু জাগলো মানব কুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল মরুর বুকে আধার রাতে ফুটল একটি মরণ ভূতে আধা রাতে ফুটল একটি ফুল উঠল জেগে বনের পশু জাগ মানব কুল উঠল জেগে বনের পশু জাগ মানব কুল সে যে আমার প্রিয় নাবি মোহাম্মদ রাসুল সে যে আমার প্রিয় নাবি মোহাম্মদ রাসুল মরুর ভূতে আধা রাতে ফুটল একটি ফুল মরণ বুকে আধার রাতে ফুটল একটি ফুল জাহিলিয়াতের আনারে ডুবেছিল সারা জাহান জাহিলিয়াতের আধারে ডুবেছিল সারা জাহান সেই আধার দূর করে আনলেন তিনি ধরার মান সেই আধার দূর করে আনলেন তিনি ধরার মান জাহিলিয়াতের আধারে ডুবেছিল সারা জাহান সেই আধার দূর করে আনলেন তিনি ধরার মা জাইলিয়াতের আধারে ডুবেছিল সারা জাহান সেই আধার দূর করে আনলেন তিনি ধরার মান আলো পানে ছুটে এলো সারা ভুবন হয়ে দেখুন আলো পানে ছুটে এলো সারা ভুবন হয়ে দেখুন আলো পানে ছুটে এলো সারা ভুবন হয়ে দেখুন ভোরের বুকে আধা রাতে ফুটল একটি ফুল ভোরের বুকে আধা রাতে ফুটল একটি ফুল উঠল জেগে বানের পশু জাগল মানব কুল উঠল জেগে বানের পশু জাগল মানব কুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল মরুর বুকে আধা রাতে ফুটল একটি ফুল মরুর বুকে আধা রাতে ফুটল একটি ফুল দূর হলো সব মুসিবত দূর হলো দুঃখ বেদনা দূর হল সব মুসিবত দূর হলো দুঃখ বেদনা ফিরে এলো শান্তি সুখ দুঃখীরা পেল সান্ত্বনা ফিরে এলো শান্তি সুখ দুঃখীরা পেল সান্ত্বনা দূর হলো সব মুসিবা দূর হলো দুঃখ বেদনা ফিরে এলো শান্তি সুখ দুঃখীরা পেল সান্ত্বনা দূর হলো সব মুসিবা দূর হলো দুঃখ বেদনা ফিরে এলো শান্তি সুখ দুঃখীরা পেল সান্ত্বনা যার পরশে ভেঙে গেল মনের হাজারো ভুল যার পরশে ভেঙে গেল মনের হাজারো ভুল যার পর সে ভেঙে গেল মনের হাজার ভুল মরুর বুকে আধা রাতে ফুটল একটি ফুল মরুর বুকে আধা রাতে ফুটল একটি ফুল উঠল জেগে বালের পশু জাগল মানম কুল উঠল জেগে বালের পশু জাগল মানম কুল সে যে আমার প্রিয় নাবি মোহাম্মদ রাসুল সে যে আমার প্রিয় নামি মোহাম্মদ রাসু মোরের বুকে আধার রাতে ফুটল একটি ফুল মোরের বুকে আধার রাতে ফুটল একটি ফুল উঠল জেগে বানে পশু জাগল মানব কুল উঠল জেগে বানে পশু জাগল মানব কুল সে যে আমার প্রিয় নাবি মোহাম্মদ রাসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল ও বন্ধু তুমি আর কত ঘুমাবে অলস নিদ্রায় বিভোর হয়ে স্বপ্ন স্বপ্নপুরীতে আর কত ঘুরবে ওঠো ওঠো যাবে আমার সাথে আমি মৃত্যু মৃত্যুপুরীতে যাব শহীদ মরণ খুঁজতে আমি মৃত্যু মৃত্যুপুরীতে যাব বন্ধু শহীদ মরণ খুঁজতে আমি মৃত্যু মৃত্যুপুরীতে যাব বন্ধু শহীদ মরণ খুঁজতে তুমি থেকে না ঘুমে বিভোর হয়ে স্বপ্ন স্বপ্নপুরীতে তুমি থেকো না ঘুমে বিভোর হয়ে স্বপ্ন পুরীতে আমি মৃত্যু পুরীতে যাব বন্ধু শহীদি বরণ খুঁজতে আমি মৃত্যু পুরীতে যাব বন্ধু শহীদি মরণ খুঁজতে আশার প্রদীপ যে নিভে আছে যতনে আশার প্রদীপ যেখানে নিভে আছে অযতনে নেই কোন দাম জীবনে সুখ শুধু যেন মরণে নেই কোনো দাম জীবনে সুখ শুধু যেন মরণে তুমি যাবে কি বলো আমার সাথে যাবে কি বলো আমার সাথে পারবে কি বলো তুমি জাগতে যদি পারো তবে আর ঘুমে থেকো তুমি থেকো না ঘুমে বিভোর হয়ে স্বপ্ন পুরীতে তুমি থেকো না ঘুমে বিভোর হয়ে স্বপ্ন পুরীতে আমি মৃত্যু পুরীতে যাব বন্ধু শহীদি মরণ খুঁজতে আমি মৃত্যু পুরীতে যাব বন্ধু শহীদি মরণ খুঁজতে মায়ার হাজার বাঁধন বাঁধবে তোমায় সেরখ মায়ার হাজার বাঁধন বাঁধবে তোমায় সারাখ বিপদ আপদ মুসিব রুখবে তোমায় সারাপ বিপদ আপদ মুসিব রুখবে তোমার সারা পথ তবু যেতেই হবে সব ডুবিয়ে যেতেই হবে সব ডুবিয়ে বিজয় ছিল পারবে তুমি তবে চলো না আমার সাথে আমি মৃত্যু পুরীতে যাব বন্ধু শহীদি মরণ খুঁজতে আমি মৃত্যু পুরীতে যাব বন্ধু শহীদি মরণ খুঁজতে তুমি থেকে না ঘুমে বিভোর হয়ে স্বপ্ন পুরীতে তুমি থেকে না ঘুমে বিভোর হয়ে স্বপ্ন পুরীতে আমি মৃত্যু পুরিতে যাব বন্ধু শহীদি মরণ খুঁজতে আমি মৃত্যু পুরীতে যাব বন্ধু শহীদি মরণ খুঁজতে আমি মৃত্যুপুরীতে যাব বন্ধু শহীদ মরণ খুঁজতে আরে আয় তোরা আয় দলে দলে আরে আয় তোরা আয় দলে দলে আরে আয় তোরা আয় দলে দলে খুন লাগা জিহাদি দাদা দলে পতাকা হেসে খেলে খেলে দুলে হেসে খেলে খেলে দুলে হেসে খেলে খেলে দুলে বুকের খুন দিতে ঢেলে আরে আয় তোরা আয় দলে দলে আরে আয় তোরা আয় দলে দলে এসো সামনের গান মোরা গান হাতে হাতে হাজার সম্মুখে যাই এসো সামনে গান মোরা গান হাতে হাতে হাজার সম্মুখে যাই এসো সামনে গান মোরা গান হাতে হাতে হাজার সম্মুখে যাই একতার বন্ধনে বাঁধি মোরা মন একতার বন্ধনে বাঁধি মোরা মন একতার বন্ধনে বাঁধি মন বলে ভব মোরা ইমানি বলে আরে আয় তোরা আয় বলে গলে আরে আয় তোরা আয় বলে গলে শান্তি সুখের পথাল জিহাদ এ পথে হাসে দীপ্ত আশার চা শান্তি সুখের পথাল জিহাদ এ পথে হাসে দীপ্ত আশার চা মুছে যায় শত গ্লানি ব্যর্থতা ঘুচবে শত নিরাশার আধার ঘুচে যায় শত গ্লানি ব্যর্থতা ঘুচবে শত নিরাশার শান্তি সুখের পথার জিয়া এ পথেই হাসে দীপ্ত আশা মুছে যায় শত গ্লানি ব্যর্থতা বুঝবে সকালে তবে আয় ছুটে আয় পথে জীবন বিলাই মরণের সাথ যদি চাও পেতে ভাই মরণের সাথ যদি চাও পেতে ভাই যাও তবে পথে সামনে চলে আইরে আয় তোরা আয় বলে ধরে আইরে আয় তোরা আয় বলে ধরে খুব রাগাজি রাগি পতাকা করে তোমরা না জিহাদি পতাকা ধরে হেসে খেলে খেলে দুলে হেসে খেলে খেলে দুলে হেসে খেলে খেলে দুলে বুকেরে খুনা দিতে ঢেলে আরে আয় তোরা আয় দলে দলে আরে আয় তোরা আয় দলে দলে আরে আয় তোরা আয় দলে দলে আরে আয় তোরা আয় দলে দলে আরে আয় তোরা আয় দলে অগ্রপথিক মুজাহিদ দল আল্লাহু আকবর তাকবীর দল আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল অগ্রপথিক মুজাহিদ দল আল্লাহ আকবার আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল মোরা উচ্ছল মোরা চঞ্চল মোরা উচ্ছল মোরা চঞ্চল মোরা হাস্যোজ্জ্বল কিছু সংমিশ্রণ মোরা উচ্চল মোরা চঞ্চল মোরা হাস্যোজ্জ্বল কিছু সংমিশ্রণ মোরা উচ্চল মোরা চঞ্চল মোরা হাস্যজ্জ্বল কিছু সংমিশ্রণ গর্ব মোরা ইসলামী সমাজ গর্ব মোরা ইসলামী সমাজ তাগুতি সমাজকে ভেঙে দেন আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল অগ্রপতি মুজাহিদ দল আল্লাহু আকবর তাকবীর বল আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল মোরা জিহাদ করি মোরা মারিও মরি মোরা জিহাদ করি মোরা মারিও মরি মোরা জীবন বিলিয়ে দিয়ে যুদ্ধ করি মোরা জিহাদ করি মোরা মারিও মরি মোরা জীবন বিলিয়ে দিয়ে যুদ্ধ করি মোরা জিহাদ করি মোরা মারিয়া মারি মোরা জীবন মিলিয়ে দিয়ে যুদ্ধ করি বাঁচলে গাজী হব মরলে শহীদ বাঁচলে গাজী হব মরলে শহীদ বজ্র বজ্রগদমে এগিয়ে চল আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল অগ্রপতি মুজাহিদ দল আল্লাহু আকবার তাকবীর বল আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল অগ্রপতি মুজাহিদ দল আল্লাহ আকবর তাকবীর দল আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল আমরা দিনের সৈনিক দল খুদার পথে শহীদ হলো যারা তাদের জানাই মোরা সালাম সালাম লাখো সালাম খুদার পথে শহীদ হলো যারা তাদের জানাই মোরা সালাম সালাম লাখো সালাম জীবনের মায়া কভু করেনি তারা লোভের ডাকে কভু দেয়নি সারা জীবনের মায়া কভু করেনি তারা লোভের ডাকে কভু দেয়নি সারা কদমে কদমে পথে গিয়েছিল কদমে কদমে পথে গিয়েছিল মুখে জপেছিল আল্লাহর নাম মুখে জপেছিল আল্লাহর নাম খোদার পথে শহীদ হলো যারা তাদের জানাই মোরা সালাম সালাম লাখো সালাম খোদার পথে শহীদ হলো যারা তাদের জানাই মোরা সালাম সালাম লাখো সালাম হারানো যে প্রাণ তবু মানিয়েছিল কমান এড়িয়েছিল তবু দিনে নিশান হারালো যে প্রান্ত বুদল তোমার উড়িয়েছিল তবু দিনের নিশান হতাশার জয়তায় পড়েনি তারা হতাশার জয়তায় পড়েনি তারা জগৎ জুড়ে আজি তাদের সুনাম খোদার পথে শহীদ হলো যারা তাদের জানাই মোরা সালাম সালাম লাখো সালাম খোদার পথে শহীদ হলো যারা তাদের জানাই মোরা সালাম সালাম লাখো সালাম খোদার পথে শহীদ হলো যারা তাদের জানাই মোরা সালাম সালাম লাখ সালাম খোদার পথে শহীদ হল যারা তাদের জানাই মোরা সালাম সালাম লাখ সালাম এই যে শুনি সারা বিশ্বের প্রতিটি জনপদ হতে ভেসে আসছে মুসলিম জাতির জাগরণী ধ্বনি হয়তো শহীদ নয়তো গাজী স্লোগানে মুখরিত হয়ে ছুটছে তারা দিক দিদিকে অন্যায় অবিচার শোষণ নির্যাতন রুখবেই ওরা জীবন বাজি রেখে হে আল্লাহ ও হে পরোয়ার তাদের তুমি সাহায্য করো অক্ষুণ্ণ রেখো তাদের এই চেতনা অম্লান রেখো তাদের এই জাগরণ জেগেছে মুসলমান জেগেছে আজি জেগেছে মুসলমান জেগেছে আজি হয়তো শনি জেগেছে মুসলমান জেগেছে আজি হয়তো শনি হবে রাজি পৃথিবীতে থা হবে নি নিপীড়ন জালিমের বিরোধী সেথা লড়বে আমরণ পৃথিবীতে দেখা হবে নীতিরাম জালিমের বিরুদ্ধে সেটা লড়বে আমারও পৃথিবীতে দেখা হবে নীতিরাম জালিমের বিরুদ্ধে সেটা লড়বে আমারও সত্যের পথে জীবন দিতে রাজি সত্যের পথে জীবন দিতে রাজি সত্যের পথে জীবন দিতে রাজি জেগেছে মুসলমান জেগেছে আজি হয়তো শহীদ হবে রাজি জেগেছে মুসলমান জেগেছে আজি হয়তো শহীদ হবে রাজি নিধনের স্বপ্নে বসে বেলে আর এসেছিল আফগান ইরাকে সাহসী সেনাদের বজ্র আঘাতে হায় মেরা আজ দেখো বিপাকে বিমানের স্বপ্নে ঘুষো বেড়ে আর এসেছিল আফগান ইরাকে সাহসী সেনাদের বজ্র আঘাতে হায় নারা আজ দেখো বিপাকে দিন রাত পশুদের মারছে মুজাহিদ লড়ছে তারা হচ্ছে গাজী নয় তো শহীদ দিন রাত পশুদের মারছে মুজাহিদ লড়ছে তারা হচ্ছে গাজী নয় তো শহীদ দিন রাত বসবে মাঝে মুজাহিদ রয়েছে হচ্ছে গাজী নয় তো প্রতিরোধ হয়েছে যে ঝরাজি প্রতিঘাত প্রতিরোধ হয়েছে যে ঝরাজি প্রতিঘাত প্রতিরোধ হয়েছে যে ঝরাজি জেগেছে মুসলমান জেগেছে আজি হয়তো শহীদ জেগেছে মুসলমান জেগেছে আজি হয়তো অন্যায় অবিচার অত্যাচার শোষণ নির্যাতন জুলুমার যত উৎপীড়ন অন্যায় অবিচার অত্যাচার শোষণ নির্যাতন জুলুমার যত উৎপীড়ন অন্যায় অবিচার অত্যাচার শোষণ নির্যাতন জুলুমার যত উৎপীড়ন রুখবে রুখবে এরা রেখেছি বঙ্গাজি রুখবে রুখবে ওরা রেখ জীবনবাজি রুখবে রুখবে ওরা রেখ জীবনবাজি জেগেছে মুসলমান জেগেছে আজি হয়তো শহীদ ওরা হবে গাজি জেগেছে মুসলমান জেগেছে আজি হয়তো শহীদ ওরা হবে গাজি জেগেছে মুসলমান জেগেছে আজি হয়তো শহীদ ওরা হবে গাজি জেগেছে মুসলমান জেগেছে আজি হয়তো শহীদ আছে এ জগতে সবই আছে মুমিন মুসলিম মসজিদ মাদ্রাসা ও খানকা আরো কত কি কিন্তু কিন্তু তাতেও যেন কিছু কিছু শূন্যতা কি জানিনি কি আছে কি নেই তার ছোট্ট একটি ফিরিস্তি শোনাই আপনাদের শুনবেন শুনুন তাহলে মমিনের নাম আজও আছে ইমানদারি নেই মমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুসলিম আছে ইসলাম যে নেই আলেম আছে আমল তো নেই খানকায় পীর আছে সত্যিকার পীর নেই মসজিদ আছে আজও নামাজে মুসল্লি নেই মসজিদ আছে আজও নামাজে মুসল্লি নেই ইমানের দীপ্তি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই আছে শিক্ষালয় আছে বিদ্যালয় ইসলামী শিক্ষা নেই কলেজ স্কুল ভার্সিটিতে সুশিক্ষা আজ নেই আছে শিক্ষালয় আছে বিদ্যালয় ইসলামী শিক্ষা নেই কলেজ স্কুল ভার্সিটিতে সুশিক্ষা আজ নেই নকলে জীবন গড়া নেই লেখা নেই পড়া নকলে জীবন গড়া নেই লেখা নেই পড়া হর খেলা চলে নেই নীতিমালা নেই হর খেলা চলে সেখানে নীতিমালা নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুসলিম আছে ইসলাম যে নেই আলেম আছে আমল তো নেই খানকায় পীর আছে সত্যিকার পীর নেই মসজিদ আছে আজও নামাজে মুসল্লি নেই মসজিদ আছে আজও নামাজে মুসল্লি নেই ইমানের দীপ্তি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নে আশিকে রাসুল দাবি আছে মুখে দিলে যে নে আশিকে রাসুল দাবি আছে মুখে দিলে যে নে নামাজ রোজাও নে মুখেতে দাঁড়িয়ে নে আউলিয়ার গান আছে আল্লাহর নাম নে জশ্নে জুলুস আছে নবীজির প্রশংসা নে জশ্নে জুলুস আছে নবীজির প্রশংসা নেই সুন্নত নবীও নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুসলিম আছে ইসলাম যে নেই আলেম আছে আমল তো নেই খানকায় পীর আছে পীর নেই মসজিদ আছে আজও নামাজে মুসল্লি নেই মসজিদ আছে আজও নামাজে মুসল্লি নেই ইমানের দীপ্তি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মিছিল মিটিং বক্তৃতা আছে সুযোগ্য নেতা নেই মিছিল মিটিং বক্তৃতা আছে সুযোগ্য নেতা নেই যারা মই ভাষণ আছে আছে কথা কাজ নেই প্রতিবাদ আছে আছে নেই প্রতিরোধ নেই মুজাহিদ আছে আজও জিহাদি চেতনা নেই মুজাহিদ আছে আজও জিহাদি চেতনা নেই এজিয়ান সাহসী নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুসলিম আছে ইসলাম জেনে আলেম আছে আমল করে পীর আছে সত্যিকার পীর নেই মসজিদ আছে আজও নামাজে মুসল্লি নেই মসজিদ আছে আজও নামাজের মুসল্লি নেই ইমামের দীপ্তি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই হরেক রকম গান শুনি আছে ইসলামী গান নেই সংস্কৃতি আছে আছে কাব্য ইসলামী ভাব নেই হরেক রকম গান শুনি আছে ইসলামী গান নেই সংস্কৃতি আছে আছে কাব্য ইসলামী ভাব নেই হাজারো কবি আছে শেখ সাদির আনে হাজারো কবি আছে শেখ সাদির আনে কত রঙে ভরা এই দুনিয়াটা কোরআনে রঙে কত রঙে ভরা এই দুনিয়াটা কোরআনে রঙে মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুসলিম আছে ইসলাম দিনে আলেম আছে আমন্ত্রণে খানকায় পীর আছে সত্যিকার পীর নেই মসজিদ আছে আজ নামাজে মুসল্লি নেই মসজিদ আছে আজ নামাজে মুসল্লি নেই ইমানের দীপ্তি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই মুমিনের নাম আজও আছে ইমানদারি নেই শুধু শ্রোতা মন্ডলী এতক্ষণ যে ইসলামী সঙ্গীত শুনলেন তা প্রযোজনা করেছে রণাঙ্গন শিল্পী গোষ্ঠী এতে কণ্ঠ দিয়েছেন চট্টগ্রাম উত্তর শাখা শিল্পী বন্ধুরা এই অডিও অ্যালবামটি আপনাদের কেমন লাগলো জানাবেন ধন্যবাদ মানব না বাধা মানব না খোদা দ্রোহীর কথা শুনব না মানব না বাধা মানব না খোদা দ্রোহীর কথা শুনব না খোদার পথে জীবন বিলাতে খোদার পথে জীবন বিলাতে যাবই যাব পিছু হব না মানব না বাধা মানব না খোদা দ্রোহীর কথা শুনব না মরুর বুকে আধা রাতে ফুটল একটি ফুল মরুর বুকে আধা রাতে ফুটল একটি ফুল ओट लगेगे बानर पशु जाग मानव कूल ओट लगेगे बानर पशु जाग मानव कूल से जे আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল মরুর বুকে আধার রাতে ফুটল একটি ফুল মরুর বুকে আধার রাতে ফুটল একটি ফুল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 আমরাই যাইছে মাহারির লস্কর আমরাই ধরেছি রক্তিম কঞ্জর আমরাই যাইছে মাহাদির লস্কর আমরাই ধরেছি রক্তিম কঞ্জর আমরাই বদরি মক্কা বিজয়ী আমরাই বদরি মক্কা বিজয়ী আমরাই করেছি বিশ্ব জয় আমরাই করেছি বিশ্ব চল চল সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল সংখ্যাহী নদীর বার হয়ে চল চল চল সামনে চল আল্লাহ আল্লাহ আল্লাহ বল সংখ্যাহী নদীর বার হয়ে চল ভয় কি রে তোর আল্লাহ সাথে ভয় কি রে তোর আল্লাহ সাথে ভক্তি আছে ইমান বল চল চল চল চল চল চল চল চল চল চল চল চল চল চল চল চল চল চল